السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এ পর্বে যা থাকছে সেটা হচ্ছে পরকালের যে মিজান বা পাল্লা বলে আমরা চিনি এবং আমল নামা উড়ে আসা এই ব্যাপারটি মিজান বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আল্লাহ জানু হ্যাঁ, মানুষের আমলকে ওজন দেওয়ার জন্য একটি পাল্লা রাখবেন এবং এই পাল্লাটা কিন্তু বাস্তবিক পাল্লা যেটার দুটা সাইড রয়েছে দুনিয়ার পাল্লার মতোই এবং এর মাধ্যমে আল্লাহ শাহনুহু মানুষের আমলকে মাপবেন হ্যাঁ, ভালো আমল এবং খারাপ আমল সবই যার ভালো আমলটা আপনার বেশি হবে হ্যাঁ এবং ভালো আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে আর যার খারাপ আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নামি হবে তেমনি ভাবে হাদিস দ্বারা এটাও প্রমাণিত যে মানুষের বডিকেও মাপা হবে হম ইমানদারদের বডিকে হম এবং সেটা ভারী হবে যেরকম এক হাদিসের মধ্যে রসুল আকরমসাল্লাম একদা হজরত ইবনে মাসুদের যখন তিনি একটা গাছে উঠতেছিলেন অন্য একজন হাসি দিয়ে বলছিলেন যে তার পাটা ছাগলের পায়ের মতো রসুল আকরমসাল্লাম বলেছেন যে এই ইবনে মাসুদের এই একটা পা উহুদ পাহাড়ের চাইতে ভারী হবে যখন কেমতের দিন তাকে মাপা হবে সুতরাং ব্যক্তিকেও মাপা হবে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত যাই হোক যখন আপনার আমলগুলো মাপা হবে মাপার শেষে তখন আমল আমল নামা হ্যাঁ আপনার চূড়ান্ত হবে তার আমল নামা এবং এই আমল নামাটা কেউ ডান হাতে পাবে কেউ বাম হাতে পাবে যারা বাম হাতে পাবে এদের উড়ে এসে পেছন দিয়ে বাম হাতে আসবে যারা ডান হাতে আমল নামা পাবে তারাই হচ্ছে জান্নাতি আর যারা বাম হাতে আমল নামা পাবে তারাই হচ্ছে জাহান্নামি আল্লাহ শাহানুর কাছে আমাদের ফরিয়াদ থাকবে যে আল্লাহ যেন আমাদের আমল নামা যেন ডান হাত দিয়ে আমাদেরকে জান্নাতের অধিবাসী করেন এবং সেই মতে যেন এখন থেকে আমরা আমল করতে পারি এবং নিজের হ্যাঁ আপনার খারাপ আমলগুলো থেকে তোবা করে সেগুলো নিঃশেষ করে শেষ পর্যন্ত খারাপের হ্যাঁ পাল্লা যেন একেবারেই শূন্য হয়ে যায় সেই ব্যবস্থা গ্রহণ করি সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দেন সেটি আমরা কামনা করব সেই রসুলের সেই অভ্যাসের মতো দৈনন্দিন আমরা ইস্তেফার এবং তোবা বেশি বেশি করার চেষ্টা করব রসুল নিজেই সত্তর বার বা একশো বারের বেশি ইস্তেফার তোবা করতেন আমরা সেটাকে নিজের কাজ হিসেবে সর্বদা হম অবশ্যই চালু রাখবো আল্লাহ আমাদেরকে তা করার তৌফিক দান করুন ওসল الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين